الله وحده لا شريك له ان سيدنا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال تعالى قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني فسبحان الله وما أنا من المشركين وقال رسول الله صلى الله عليه وسلم لغلبة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام موضوع دوست একটা আগুন অনুষ্ঠান মেহনতের নিষ্পতি আমরা এখানে একত্রিত হচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মেহনতে লাগবার তৌফিক দিয়েছেন বহু লোককে এখনো লাগবার তৌফিক দেন নাই আমাদের সে কাজের আগে এই মেহনত আমাদের লাগিয়েছেন সেজন্য আল্লাহ তারা শুক্রিয়া আদায় করলেন शुक्रिया अल्लाह तला अल्हम्दुलिल्लाह धन्यवाद है पर जो अल्लाह ताला শুকুরগুজার বান্দা যাদেরকে বলছে যারা হার হালে এই মেহনতের মধ্যে জমে থাকে তাদেরকে শুকুরগুজার বান্দা বলে এবং তাদেরকে অনেক পুরস্কার আল্লাহ তারা দিলেন বলে বাধা করছেন ময়দানে সাহাবা আহত হয়েছে যতদিন প্রচার করে ততদিন তার মাল বাজারে চালু থাকে যখন তার প্রচার বন্ধ হয়ে যায় ওই মাল অচল হয়ে যায় তো দিন এরকমই ইমান দিন এটা যতদিন মেহনত হতে থাকবে ততদিন দিন ইমান দুনিয়াতে চালু থাকবে মানুষের জীবনে ইমান চাঙ্গা হতে থাকবে তরু তাজা হতে থাকবে দাওয়াতের তবলিগ মেহনত নবীরা করছেন কুপুরের ময়দান সেখানে কুপুর খতম হইয়া ইমান জিন্দা হয়েছে এই উম্মাদ যদি দাওয়াতের মেহনত ইমানদারদের মধ্যে করতে থাকে তো ইমানদারদের ইমানের মধ্যে আরো শক্তি পয়দা যাবে ইমানের মধ্যে যখন শক্তি পয়দা হয় যে পরিমাণ ইমানে শক্তি হয় সেই পরিমাণ মানুষ আল্লাহ তালার হুকুমকে মানে দিনের উপরে চলে ইমানে হল বুনিয়াদি জিনিস দিনের ভিতরে আল্লাহ করে আল্লাহ আছেন আল্লাহ হক আল্লাহর সঙ্গে সাক্ষাৎ এটাও হক coste llevarlas a nuestra casa. আল্লাহ তারা সমস্ত ওয়াদা হক আল্লাহ যা বলছেন তাও হক জান্নাত হক জাহান্নাম হক মেরে মহতরম দোস্ত আল্লাহ তালা হক একথা জীবের মধ্যে বসে যায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে একথা বসে দেয় মানুষ মরতে দেখে কত মানুষের জানাজা পড়ে কিন্তু আমারও যে একদিন জানাজা হবে এটা তো স্মরণ হয় না এই জন্য মানুষ জিজ্ঞাসা করে সেই কার জানাজা সাহাবিকে একজনে জিজ্ঞাসা করলো কার জানাজা বলে তোমার জানাবে লোকটা মনটা খারাপ হয়ে গেল এরকম একটা জবাব দিল তোমার কাছে খারাপ লাগতেছে কথাটা যাও আমার জানাবে অর্থাৎ এই মুহূর্তে তো নিজের সম্পর্কে চিন্তা করা উচিত তার যেরকম মৃত্যু হয়েছে তোমারও এরকম মৃত্যু হবে মৌতের পরে কি হবে আল্লাহ আল্লাহ রসুল করে নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে কবরে যেতে হবে সেখানে তিন প্রশ্নের উত্তর দিতে হবে সর্বপ্রথম হুজুর এখন সদুল্লাহ বলেন যে দাফন করবে বলাতে পায়ের আওয়াজ সুতের আওয়াজ মিলে যাবার আগে আগে দুজন ফেরেস্তা ওই খবর বলার কাছে তাদেরকে মুনকার নাকির বলা হয় অত্যন্ত বিভস্ত চেহারা ভয়ানক চেহারা ওই চেহারা দেখাই মোর্দার আজাবের জন্য যথেষ্ট তারা সে জিজ্ঞাসা করবে মার রব সে তোমার রব হাতে হাতে তাদের হাত যে সর্বমুহূর্তে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে রব স্বীকার করে রব মানে যিনি সৃষ্টি করেছেন যিনি লালন পালন করেন যার হাতে হায়াত যার হাতে মত যারা মনে করে এমনি এমনি তবলিক থাকে না নবীদের মানুষ মনে করে এমনি এমনি সব সৃষ্টি এক ধরনের লোক আছে তার মানে এমনি এমনি সৃষ্টি হয় সব গাছ এমনি এমনি পয়দা হয় বৃষ্টি এমনি এমনি হয়ে যায় আল্লাহ তারা কোরআন নাজির করছেন কিতাব নাজির করছেন এবং আল্লাহ তারা কোরআন কিতাবের মধ্যে আল্লাহ তারা তিনি যে আমাদেরকে সৃষ্টি করছেন ওয়ান্নবী খালাকা তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث তিনি তোমাদেরকে মাতৃগর্ভে অন্ধকারের মধ্যে ধাপে ধাপে সৃষ্টি করে আল্লাহ তালা কোরআন নাজল করছেন নবীর উপরে আল্লাহর সালাম আল্লাহ যে আমার সৃষ্টি সৃষ্টিকর্তা এই কথা করেছে আল্লাহ তালা নিজেই দিতেছেন জমির আসমানকে তিনি সৃষ্টি করছেন কোরআনের মধ্যে আল্লাহ তালা বলতেছেন خلق السماوات والارض জমিনে যত সৃষ্টি আসমানে যত সৃষ্টি সমস্ত সৃষ্টি তিনি হলেন সৃষ্টিকর্তা জমিনেও তিনি তিনি সৃষ্টিকর্তা আসমানে যা আছে এইগুলি সৃষ্টিকর্তাও তিনি সব আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন জমিনকে আমি সৃষ্টি করছি আসমানকে আমি সৃষ্টি করছি জমির আসমানের মাঝখানে যত সৃষ্টি দেখো সব আমারই সৃষ্টি নবীদের দাবাদের দ্বারা মানুষ আল্লাহ তারা সৃষ্টি আল্লাহ সৃষ্টি করবে মানুষ আর যখন দাবাদ থাকে না মানুষ আল্লাহকেই ভুলে যায় আল্লাহ যে খালিক আল্লাহ যে মালিক আল্লাহ যে রহমান আল্লাহ যে রহিম দয়ালু মেহরবান আল্লাহ তালার নিয়ামত সর্বক্ষণ বর্ষিত হইতেছে সমস্ত সৃষ্টি আল্লাহ তালার নিয়ামতের মধ্যে ডুবে আছে এই কথাকে মানুষ ভুলে যায় মানুষ মনে করে যে চোখ দিয়ে আমি নিজেই দেখি কান দিয়ে আমি নিজেই শুনি মুখ দিয়ে আমি নিজেই কথা বলি নবীদের দাওয়াতের দ্বারা একথা শেখানো হয়েছে না চোখ দিয়ে তুমি দেখো না চোখ দিয়ে আল্লাহ তোমাকে দেখা যতদূর দেখাবেন ততদূরই দেখবে আল্লাহ তারা তোমাকে দেখার জন্য একটা সীমা নির্ধারণ করে দিচ্ছে তার বাইরে তুমি দেখতে পারবে না কাছে হোক দূরে হোক কাছে তাও দেখে না হুজুর একদম সাল্লাহ হানি বসালাম হিজরতে রাত্রিতে নিজের ঘরে আছে আর ঘরের বাইরে সমস্ত কাঁচেরা খোলা সরবারি হাতে পাহারা দিতেছে যে ঘর থেকে বের হয়ে একসাথে সবাই হামলা করে ওই ঘরে থাকা অবস্থায় ওই অবস্থায় জিব্রেল ইসলাম হুজুর আসলামসল্লাহ ইসলামের মধ্যে হাজির হয়ে বলতেছেন ইয়া রসুল্লাহ আল্লাহ তালা আপনাকে এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে হিজরতের উদ্দেশ্যে মদিনার দিকে রওনা হতে বলতেছেন আচ্ছা এরকম মুহূর্তে চারিদিকে সব দুশ্মন ঘেরাও ধরে আছে ঘর থেকে এই মুহূর্তে বাইরে এলে কি অবস্থা হবে আল্লাহ তারা তার কুদরতকে জাহের করার জন্য বলে দেখো তোমার চোখের দেখা এটা আল্লাহ তারা নিয়ন্ত্রণ তোমার কানের শুনে আল্লাহ তারা নিয়ন্ত্রণ তোমার মুখের কথাও আল্লাহ তারা নিয়ন্ত্রণ প্রত্যেক মখলুকের চুলের ঘুটি আল্লাহ তালার হাতে ধরা যেদিকে ঘুরেবে সেদিকে ঘুরবে আল্লাহ তালা তার কুদরতকে জাহির করার জন্য যে কুদরতের দামাত একজন নদী জিতেছেন আল্লাহ ভারী কুদরত মানা আপন কুদরতের দ্বারা আসমান সৃষ্টি করছে জমিন সৃষ্টি করছে চাঁদ সূর্য সৃষ্টি সৃষ্টি করছে তো তাদের বিশ্বাস হয় না তারা বলে যে আপনার আল্লাহ যদি এত ক্ষুদ্র বলা হয় তো আপনার আপনাকে বলেন তাদেরকে দুই করে দেখায় দেয় আল্লাহ তালা হুজুর একদম সাল্লাহ ইসলামকে বললেন যে আপনি আপনার আঙ্গুল দ্বারা ইশারা করেন আমি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাই اجتمعت الساعة وانشق القمر কেয়ামত নিকটবর্তী হয়ে গেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে কেয়ামতের নিকটবর্তী হওয়ার একটা আলামত এইটাই এটাও যে চাঁদ দ্বিখণ্ডিত হবে তাদের কেয়ামতের আলামত হুজুর সাল্লাহ ইসলামের জমানা থেকে প্রকাশ পাওয়া শুরু হয়ে গেছে মেয়াদারকে হুজুর একম সাল্লাহ ইসলাম বলেন আমার আগমন ও কেমতের আলামত শ্রেষ্ঠ দিয়ে এসে গেছে কেমতের দেবে মেরে মহাদান দত্তা বুঝত সব কিছু দেখার পরেও আল্লাহ তেনার কুদরত সম্পর্কে তাদের ইয়কিন হয় না আল্লাহ কোথায় আল্লাহ কি কুদরত আল্লাহ তারা হুজুর আসম সাল্লাহ বললেন যে এই মুহূর্তে বের হয়ে পড়ে চারিদিকে দুশ্মন ঘেরাও করা ঘেরাও করে রাখে তাদের মাঝখান থেকে বেরিয়ে যাবে দরজা করবেন তাদের মাঝখান থেকে বেরিয়ে যাবে তারা দেখবে না তাদের কপালে চোখ আছে বলে না যতখানি আল্লাহ দেখাইতে চাইবেন ততখানি মানুষ মনে করতেছে আমার কপালের চোখ আমার চোখ এই চোখ দিয়ে আমি দেখব আমার চোখ মনে করে মরণোত্তর চক্ষু দান করে আরে পরের মানে পদ্মারি চোখ তো আল্লাহ আপনাকে দান করার আরেকজনের সিন্ধুকের টাকা আরেকজনে দান করে অমুকের সিন্ধুকে যে টাকা আছে টাকা দান করলাম আপনাদের শুভানন্দা সুন্দর দান তো পরের মাল আরেকজনকে দান করছে মালা থেকে পা পর্যন্ত সৃষ্টি করছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এগুলি সব কে দিচ্ছেন আল্লাহ তালা দিচ্ছেন এগুলি সব আল্লাহ তালার দেওয়া আমানত আমার কাছে এগুলিকে হেফাজত করা রক্ষণাবেক্ষণ করা এগুলি আমার দায়িত্ব আল্লাহ তারা আমার দায়িত্ব দিচ্ছে তোমার কাছে আমানত রাখলাম আপনি কারো কাছে যদি এক হাজার টাকা আমানত রাখেন তার দায়িত্ব এই এক হাজার টাকা থেকে হেফাজত করবে এরকম না যে সে যেখানে সেখানে ছেড়ে রাখলো যে সে বেড়ে গেল আর যে আমানত রাখছে সে এসে পরে যখন চাইল সে বলল যে এখানে তো রাখছিলাম সে নিয়ে গেছে আমি বুঝতে পারি না আমি আপনার সাথে আমানত রাখছি যে আপনি এটা হেফাজত করবেন না মেরে মহাদারাম থেকে পাবেন শরীর সব আল্লাহ তালার দেওয়া আমার আল্লাহ আল্লাহ আমাকে কিছুদিন এটাকে ভোগ করার অনুমতি দিতে আমি এটাকে কিছুদিন ভোগ করতেছি চোখ দিয়ে দেখতেছি কান দিয়ে শুনতেছি মুখে কথা বলতেছি হাতপায়ে ব্যবহার করতেছি দেমাগ ব্যবহার করতেছি পুরো শরীরকে আমি ব্যবহার করতেছি কিছুদিন পর আল্লাহ তারা আবার তার আমারও ফিরাই দেবেন দিয়ে দেবেন এই জন্যই হুজুর এখন সাল্লাহ আলী আসলামের নাতি মৃত্যুসজ্জা মেয়ে খবর দিতেন যারা সুন্না জন্মি আমার ছেলে মৃত্যু সজ্জা হুজুর একদম সন্ধ্যা ইসলাম কাজে ব্যস্ত ছিলেন তিনি বললেন তাকে বলো আল্লাহ যা কিছু দান করেন আল্লাহ করেন আল্লাহ দান আল্লাহ যখন ইচ্ছা ফিরাই নেন তোমার যে একটুখানি এটার সঙ্গে মহব্বত পয়দা হয়ে গেছে সেজন্য তুমি সবল করো এবং এটাতে যে তোমার কষ্ট হয়েছে এটার জন্য আল্লাহ তারা তোমাকে আলাদা পুরস্কার দিবেন সে পুরস্কারের আশা করো এখানে পুরস্কার দেওয়ার কি আছে একজনের আমার আছে সে তারা আমার হচ্ছে ফেরত নিয়ে গেছে আমি বসে বসে তারা কাজ করছে হ্যাঁ, হ্যাঁ। এত করে টাকা আমার কাছে দিন ছিল নিয়ে গেল কারণ যে দেখবে সে বলবে কান্দেন কেন যার জিনিস সেই জিনিস আপনার কান্দার কি হয়েছে বলে না একদিন আমার কাছে ছিল এটা শুনে প্রত্যেকদিন খুঁজে খুঁজে দেখছি খুঁজে খুঁজে গুনছি একটু মহব্বত লাগছে বিভিন্ন দুঃখ হয়েছে তো দুঃখের জন্য সে যে আমার রাখছে সে কিছু পয়সা টয়সা দিবে নাকি আবার কোনো দুঃখ লাগবে দুঃখ লাগুক আপনারা এটার সঙ্গে মহব্বত লাগাইছেন কেন এটা তো আমারই মাল ছিল কিন্তু আল্লাহ তারা বড় কালিম বড় রহিম বড় মেহরবান বড় দানশীল উনি বলেন যে আমার জিনিস তোমার কাছে রাখছি আমি নিয়ে গেলাম তোমার যে একটু বিল রাখছিল সেজন্য তুমি একটু ধৈর্য ধারণ করো আর তুমি আমার কাছ থেকে স্বভাবের আশা করো তোমার যে কষ্ট হয়েছে এটার বিনিময়েও আমি তোমাকে আজকে স্বভাব দিব এই জন্য কারো ছোট বাচ্চা যখন ইন্তেকাল করে ফেরেস্তারা নিয়ে যান রান্নাচড়া করেন আমার বান্দা মন্দির কলিজার টুকরাকে নিয়ে আসতো হ্যাঁ আপনার বান্দা মন্দির কলিজার টুকরাকে নিয়ে আসতো বলে তারা কি বলছে বলে তারা আমরা আপনার প্রশংসা করছে বলে ঠিক আছে জান্নাতে তাদের জন্য একটা মহল তৈর করো যে মহলের নাম হবে বাইকুল হামদ তারা এখন জান্নাতে যাবে ওই মহলে থাকবে একটা মহল চলছে মেরে মহতরাম দোস্ত দুর্গ সবই আল্লাহ চোখু আল্লাহ মুখু আল্লাহ কানু আল্লাহ ব্যবহার করার জন্য আমাদেরকে কিছু কালের জন্য আল্লাহ তারা এমনি দান করছেন আমানত স্বরূপ এগুলিকে ব্যবহার করো এটা ব্যবহার করার জন্য আবার শরীরকে শিখিয়ে দিচ্ছে নবী পাঠাইছেন শরীয়ত পাঠাইছেন দিন পাঠাইছেন আল্লাহ তালা তার হুকুম পাঠাইছেন এইভাবে ব্যবহার করো যেমন খুশি তেমন ভাবে ব্যবহার করো না তো মেরে মহাতারাম দোষটা বুঝব যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিচ্ছেন সেগুলিও একটা সীমা পর্যন্ত মানুষ এটিকে ব্যবহার করতে পারে এর বাইরে করতে পারে চোখ আছে বলে সবকিছু দেখবে এমন কথা নয় হুজুর আকরম সাল্লাহ এই মুহূর্তে বাইরে পড়ে রসুরে পাক সাল্লাহ আলী ওই মুহূর্তে ঘর থেকে বেরোলেন এবং তাদের মাঝখান দিয়ে তিনি চলে গেলেন তারা কেউ দেখল না সকাল পর্যন্ত তারা অপেক্ষায় থাকল হুজুর সাল্লাহ হাজরত আবু ঘরে গেলেন হাজরত আবু সঙ্গে নিয়ে আলো আলো করেন গারে তো যাই দেন আপনি নিন সফল গায় ইডি তে স্টেপ স্টেপ করে তাহলে তোমার এখানে কি করো সবাই ধরে তদন্ত করার অপেক্ষা আছে এই ঘরে যে লোকটা আছে এই লোকটার উপর আমরা হামলা করব বলে উনি তো বহুত আগে বাইবেচারে তোমাদের মাস্টার দিয়া বলে Sahabat-sahabat fitrah Hazrat Ali radhiyallahu anhu kuyat. Huzur akram sallallahu alaihi wasallam तो मेरे मोहतरम दोस्तों को कुछ बेरी পুরস্কার ঘোষণা দিচ্ছে ঘোষণা করছে মানে একশত উঠ দেওয়া হবে যে মোহাম্মদ সাল্লাহকে জীবিত অথবা মৃত ধরে আনতে পারে তাই দিকে খোঁজ খোঁজ করলে মানে খুঁজতে পেরেছে রসুল্লাহ আল্লাহ তারা গুহার মুখে মাকড়সার জাল বনায় দিচ্ছে কবুতরের ডিম পাড়াই দিচ্ছে ওখানে পয়সা মাকড়সার জাল দেখা তারা বলতেছে এই গুহাতে কেউ নাই তাকে তো জাল ছেড়ে যেত জান তো না কাজে এই থাকতে পারে না ভিতরে আরো জামুকর বলতেছেন ইয়ার রসুল্লাহ আমি তো পাও দেখতে পাচ্ছি একটু ঢুকলেই সে আমাদেরকে দেখে দেবে আল্লাহ তালা তার নদীকে হেফাজত করতেছেন মিডিয়া হেফাজত করে লোহার বীজ দিয়া নয় কোন পাথর দিয়া নয় কোন দেওয়াল দিয়া নয় কোন ফেরেস্তা দিয়া নয় কোরআনে পাঁচের মধ্যে বলেন পাঁচজনের যত ষড়যন্ত্র আছে সবকিছু হইল মাকড়সার জালের মতো مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهر البيوت لبيت لبيت العنكبوت اتخذت بيوتا وإن أوهر البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون الله ترى الله تبدي الله تبدا الله تبدي নিজের বুদ্ধি নিজের জ্ঞান নিজের শক্তি নিজের সামর্থ্য যত কিছুই করুক না কেন মানে তাদের সব কিছু মাকড়সার জালের চেয়ে বেশি কিছুই না আমাদের মানব পান ভূমিকা হতে পারে উনি বয়ানের মধ্যে টঙ্গীর ময়দানে প্রায় উদাহরণ দিতেন সারা দুনিয়ার সমস্ত বাঁচেন মানে এর উদাহরণ যেরকম যেরকম মাকড়সা মাকড়সার জাল খালি ঘর ঘর বানা নাই তো মাকড়সা জাত বোনাই তারা ঘর ঘুরে একদিকে লাল মাকড়সা একদিকে কালা মাকড়সা একদিকে সাদা মাকড়সা উপরে কবুতরে বাসা বাঁধছে এদের মধ্যে ডিম পাচ্ছে তো ডিমের সিলকা মাকড়সার জালের উপরে পড়ছে তার বাসার কোটা মাকড়সার জালের উপরে পড়ছে জাল ছেড়ে নেয় মাকড়সা চোখ অহংকার করে মানে কুটার উপরে কুটা পড়ছে সিল্কার উপরে সিল্কা পড়ছে আমার জাল ছেড়ে নেয় তারা আবার পরামর্শ করে সব এক জায়গায় একত্র হয় এদিক থেকে লাল মাদ্রাসা দিক থেকে সাদা মাদ্রাসা দিক থেকে কালো মাদ্রাসা বিভিন্ন রকমের প্ল্যান প্রোগ্রাম তারা দুনিয়া থেকে পিছনে কবজা করা যায় মেরে মহাজারাম দশটা শুরু তো বলেন যে কিছুদিন পর ফরমানা আসছে ঘর ঘরে এসে দেখে ঘরে তো সব মাকড়সার জাল দিয়ে ভরে ফেলেছে তো সে কি বোমা আনতে চাইবে না কোনো পিস্তল আনতে চাইবে না কোনো মেশিন গান আনতে চাইবে কিছুই না মানে একটা ঝাড়ু দেয়া ঘর ঝাড়ু চাইবে ঘর ঝাড়ু ঝাড়ু মানে একটা ঝাড়ু দেয়া ঝাড়ু দিয়ে যখন এইদিকে বাড়ি দিচ্ছে ওদিকে বাড়ি দিচ্ছে সব শেষ রাম মা করতে ওঠে চালা মা করতে ওঠে চালা মা করতে ওঠে তাদের যত দাম গুলা ছিল সব শেষ উনি বলতেন খোদার এক আদাবের চালু ফেরাউনের সমস্ত জালকে খতম করে দিচ্ছে খোদার এক আজাদের ঝাড়ু নমরুদের জালকে সাফ করে দিচ্ছে আর খোদার এক ঝাড়ু কারুনের জালকে সাফ করে সাফ করে দিচ্ছে ওই খোদা শুরু থেকে আজল থেকে এই কুদরতের সঙ্গে আসেন সর্বদা আপন কুদরতের সঙ্গে যেমন পূর্বে ছিলেন তেমনই নমরুদের জমানায় যে শক্তি খোদা যে কুদরত খোদা ছিল ফেরাউনের জমানায় যে কুদরত ছিল ফারুনের জমানায় যে কুদরত ছিল প্রত্যেক নবীর জমানায় আল্লাহ তালা আপন আপন কুদরতকে জাহির করছে ওই কুদরতের সঙ্গে মোহাম্মদ সাল্লাহামের সঙ্গে ছিলেন কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা এই কুদরতের সঙ্গে থাকবেন কেয়ামতের পরবর্তী অনন্তকাল আল্লাহ তালা আপন কুদরতের সঙ্গে যেমন ছিলেন তেমনই থাকবেন মেরে মহাতারাম দোষ তাকে যার এইভাবে ছিন্ন করেন আল্লাহ তারা যখন হক বানারা হকের মেহনত করে হক বানারা হকের মেহনত করে সব নদীরা হক নিয়ে আসছেন দিন নিয়ে আসছেন হকের কলমা নিয়ে আসছেন যখন এই কলমার আওয়াজ লাগাইছেন দাওয়াত চালাইছেন নু আলী সাড়ে নয় শত বছর পর্যন্ত দাওয়াত লাগাইছেন আল্লাহ তালা ঝাল বের করতে বলে নবী সাড়ে নয়শো বছর পর্যন্ত তাদেরকে সুযোগ দিলাম আর তাদেরকে বুঝাইলেন আপনি যারা আসতে আসতে যারা আসে নাই তারা আর আসবার নয় কাজে আপনি নৌকা তৈরি করেন আমি আঘাতের ঝাড়ু চালাইব ইসলাম নৌকা তৈরি করলেন আল্লাহ তালার আঘাত শুরু হয়ে গেল আসমান থেকে পানি জমিনের ভিতর থেকে পানি চুলার ভিতর থেকে পানি পানিতে পানিতে একাকার হয়ে গেল এক একটা ঢেউ ওই পানিতে পাহাড় সমতলে উঠতে থাকে ওয়াইয়াতা জিরিবিহীন ফি মৌজিন কালজিবাল বলে মানে যে ওই নৌকা পাহাড় সমতুল্য ঢেউর ভিতর দিয়ে চলতেছিল যে পানিতে পাহাড় সমতুল্য ঢেউ উঠে সেই পানি কতখানি পানি হবে বলে ওই পানিতে বাঁধানোর কি উপায় আছে নোয়াইসাম তার ছেলেকে বলছিলেন এই কথা যে হককে কবুল করে নাই তাকে বলছিলেন বাবা আজকে কবুল কর আমার কোনো চাহিদা পৌঁছাইতে দেবি সে বলতেছিল চার মিনা জাপানি পাহাড়ে উঠব ওই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাই দিবে জবাব দিচ্ছেন না আসিমান আমি নাম রিল্লাহ ইল্লাম রাহিম আল্লাহ যাকে বাঁচাবেন আর সে ছাড়া এই পানি থেকে কেউ বাঁচতে পারবে না কোন পাহাড় বাঁচাতে পারবে না ঢেউ উঠল আর এই ঢেউ ছেলেকে ভাসায় নিয়ে সব খতম করে দিল নৌকা জমিনে নামলো যারা এই নৌকার ভিতরে ছিলেন তারা বের হলেন সব ইমানদার সব দিনদার সব হকওয়ালা হকের উপর চলনে চলনেওয়ালা মেরে মহাম দোস্তা বুজুর্গ কিছুদিন চল হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আবার ওই ইমান আস্তে আস্তে সীমিত হতে লাগলো ওই ইমান কমজোর হইতে থাকলো এবং আস্তে আস্তে ইমান খতম হয়ে গেল সেখানে দুনিয়ার এই সমস্ত জিনিসের ইলেকট্রিক জায়গা নিয়ে নিত আর যেরকম দাবাতের অভাবে একজন মুসলমান সলমা পদমিওয়ালা আল্লাহ আল্লাহ বলনিওয়ালা সে টাকার জন্য পাগল বলে টাকাই সব কিছু টাকা না হলে কি হবে আজ সে চাকরির জন্য পাগল বলে একটা চাকরি না হলে কিভাবে চলবো একটা ব্যবসার জন্য পাগল বলে ব্যবসা না হলে কি করে চলবে সে চাকরির জন্য সে ব্যবসার জন্য সে টাকার জন্য সে জমিনের জন্য সেটা রাজত্বের জন্য আল্লাহকে ছুটে গেছে আল্লাহ তালার হুকুমকে ছেড়ে দিতে আল্লাহও কিছু করে আল্লাহকে ভুলে গেছে অথচ আল্লাহ তালা বলেন অপিয়ান মাফালা তুফিরুন যদি তুমি তোমার মাথা থেকে পা পর্যন্ত তুমি একটু লক্ষ্য করো চাইলে তুমি আমার পরিচয় লাভ করতে পারো যে আমি কিরকম অসীম ক্ষুদ্র সুবানা আমি তোমাকে সৃষ্টি করছি তুমি তোমার সৃষ্টির মধ্যে একটু চিন্তা করো চাইলেই তুমি আমাকে চিনতে পারো যে আমি কিরকম অসীম ক্ষুদ্রতের অধিকারী তুমি একটা জিনিস সৃষ্টি করলে খোলা জায়গায় করো আলোতে করো আমি অতি সংকীর্ণ জায়গায় অন্ধকারের মধ্যে তিন অন্ধকারের মধ্যে তোমাকে সৃষ্টি করছে তোমার নাক ঠিক মতন লাগাইছি তোমার চোখ ঠিক জায়গায় লাগছে তোমার কান ঠিক মতন দিচ্ছি তোমার শরীরের ভিতরে প্রত্যেকটা রগরেখা আমি যেটা যেখানে সেটা সেখানে লাগায়া মাতৃ গর্বের মধ্যে ছোট্ট জায়গায় অন্ধকারের মধ্যে তোমাকে সৃষ্টি করে দুনিয়াতে আনছি মেরে মহাজরাম দোষ করেন বলেন যে আল্লাহ তালা কিভাবে সৃষ্টি করছেন আমাকে আমি তো সারা দুনিয়াতে ছয় ফিটাই ছিলাম আমি সূর্যের আলোর মধ্যে ছিলাম আমি চাঁদের কিরণের মধ্যে ছিলাম বাতাসের ঢেউর মধ্যে ছিলাম আমি পানির ফোটার মধ্যে ছিলাম আমি জমিনের উর্বরা শক্তির ভিতরে ছিলাম সারা দুনিয়াতে সহায় ছিলাম আল্লাহ তারা সভ্যতাকে খাদ্যের মধ্যে জমা করলেন একটা দানার মধ্যে জমা করলেন আমাকে ওই দানার মধ্যে জমা করতে ওই দানা মা বাপ খাইছে খাওয়ার পরে মা বাপের ভিতরে আল্লাহ তারা নাপাক পানির কাঁচরা হিসাবে একত্রিত করছেন দুজনকে মিলে একত্র করছেন মাতৃ গর্ভের মধ্যে একত্র করে এক ফোঁটা পানির মধ্যে আমার এই ছবি সুন্দর ছবিটাকে আসবে দুনিয়াতে কোন নকশা কোন আর্টিস্ট পানির উপরে কোন কিছুই করতে পারে পানির মধ্যে একটা বাঘ বানায় দেন সিংহ ছবি এঁকে দেন একটা মানুষের ছবি এঁকে দেন পানির মধ্যে কি করে মানুষের ছবি আছে আল্লাহ এরকম কুদরত বলা এক কাতরা পানির মধ্যে এই মাথা থেকে পা পর্যন্ত আজ এত সুন্দর মায়াময় চেহারা বলে যে যে মায়াময় চেহারা নিয়ে মায়ের গল্প থেকে দুনিয়াতে আসছিল যে দেখতে সে চুমা দিতে যে দেখতে সে আদর করে করে নিতে যে দেখতে সে মায়া করছে মানে এই মায়াময় শরীরটা চেহারাটা আল্লাহ তারা কোথায় সৃষ্টি করেছেন এক গান্দা জায়গার মধ্যে সৃষ্টি করছেন মানে আমি এরকম কুদরত মানা তুমি যদি তোমার মধ্যে চিন্তা করো আমাকে দেখতে পারো আমাকে চিনতে পারো এই জন্য বলেন কেমতের দিন কোন নবীর দাবার যদি কেউ নাও পেয়ে থাকে আল্লাহ তালার জানিয়েছেন আল্লাহ তালা যে সৃষ্টিকর্তা এই কথার প্রশ্ন কেমতের দিন আল্লাহ তারা করবেন যে আমাকে চিনে আসছো কিনা আমাকে বুঝে আসছো কিনা এ কথা বললে চলবে না যে আমার কাছে কোন নদীর দাওয়াত পৌঁছে নেয় আমি কি করে চিনব আমি তো জন্মের পর থেকে পাহাড় দেখছি নদী দেখছি সমুদ্র দেখছি জমিদের গাছ লতা পাতা দেখছি আমি তো আর কিছুই পাই নাই আমি তো জানি না এই ওদর চলবে না বলে চিনতে হবে খোদাকে নদী না আসলেও তো খোদাকে চিনতে হবে আল্লাহকে চিনতে হবে তোমার সৃষ্টিকর্তাকে চিনতে হবে তুমি চিনতে পারো أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت বলে একজন আরবের সেদিন সে উঠের পিঠে সফর করতেছে সে কি দেখা না যে সে যে উঠের পিঠে সফর করতেছে উঠ কিভাবে সৃষ্টি হল উটকে দেখে হতেছে তার সৃষ্টিকর্তাকে চিনতে পারে সেটি উপরে আসমান দেখে না আকাশে তারা নক্ষত্র চন্দ্র সূর্য দেখে না আকাশের দিকে দেখলেও তো সে আল্লাহকে চিনতে পারে এত সুউচ্চ আসমান কে সৃষ্টি করল দেখে না বলে কিছু লোক ফোটা বলে আসমান নাই যেহেতু আমি দেখি না দেখে না অনেক জিনিসই অনেক জিনিসই দেখে না যেটা দেখে না সেটা নাই এ কথা প্রমাণ করেন একজন স্কুলের মাস্টার এবারে আল্লাহকে দেখা যায় না যে জিনিস দেখা যায় না সে জিনিস মানা যায় ছাত্রদেরকে শিক্ষা দিতে যা দেখা যায় না তা মানা যায় নিয়ম তা চৌসুর সাথে উপরে যা দেখা যায় না তা মারা যায় সুতরাং আল্লাহ দেখা যায় না সেজন্য আল্লাহকে মারা যায় এক ছাত্র ছিল খুব বুদ্ধিমান সে সারা বলে স্যার আপনি যে নিয়মটা বাঁচাইলেন এটা যা দেখা যায় না তা মানা যায় না এটা কি আপনি আপনার আসল বুদ্ধি দিয়ে নিয়মটা পাঠাইতেছেন না এমনি না কেন জ্ঞান বুদ্ধি দিয়েই পাঠাইতেছে আসল বুদ্ধি দিয়েই সে আপনার আকলটা একটু দেখাই দেন তো বলে না আকল তো দেখান যায় না সেটা আপনার নিয়ম হিসাবে যা দেখা যায় না তা মানা যায় না তার আপনার আকল আছে বলে মানা যায় আমি একজন ব্যাকল লোক তো ব্যাকল লোকের কথা মানতে হয় না ব্যাকল লোকের কথা মানতে হয় না আল্লাহ আছে ঠিক আপনি যে প্রমাণ করতেছেন এই নিয়ম দিয়ে যে আল্লাহ নাই এ কথা ঠিক না এই জন্য যে আপনি তো ব্যাক করবেন ব্যর্থতার কথা মানতে হয় না আল্লাহ আপনার জন্য সমস্ত প্রশংসা আপনি হক আপনি আছেন রাষ্ট্র দিনের পরিবর্তন ঘটান আপনি এত বিশাল এত উচ্চ উঁচায় আসমান সৃষ্টি করছেন তার মধ্যে তারা নক্ষত্র দিয়ে সাজাইছে জমিনকে সৃষ্টি করছেন বিছেয়েছেন মহিলার জীবার এটাই মানুষ জীবার দেখেন আছে পাহাড়গুলি কিভাবে জমিনের উপরে স্থাপিত হল ওয়াহির আল্লাহ বেসাই প্রস্তুতি হাত জমিন কিভাবে বিচ্ছিন্ন করা হইল বিছানো হইল জমিনের উপরে থাক লতা পাতা সৃষ্টি করে দিয়া জমিনকে বিছানা বানাই দেওয়া হল যার বিছানা নাই সে ঘাসের উপরে শুয়ে থাকুক জমিনের উপরে শুয়ে থাকুক জমিনকে না শক্ত বানানো হয়েছে যে পিছলায় পড়ে যায় আর না জমিনকে এত নরম বানানো হয়েছে যে জমিনের ভিতরে ডুবে যায় মেরে মহতারাম দোস্ত বুঝব আল্লাহ তারা তার সৃষ্টি সব বের করে আসছে আল্লাহর পরিচয় ইচ্ছে আল্লাহকে চেন আল্লাহ আছেন হুজুর এখন চলেছেন দোয়া পড়তেছেন আল্লাহ মালাকাল হামদ আনতাল হাক হাক্কুন হ্যাঁ আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ এটাও হক অবশ্যই সাক্ষাৎ হবে منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى এই জমিন থেকে তোমাকে সৃষ্টি করছে আবার তোমাকে এই জমিনে ফুটবো আবার তুমি এই জমিনের ভিতর থেকে তোমাকে বাহির করবো কিভাবে জমিন থেকে বাইর হবে এটা দেখো না যখন বৃষ্টি পড়ে জমিনের ভিতর থেকে ঘাস লতা পাতা সব আপনা আপনি বাইর হয়ে পড়ে বলে ঠিক এরকম ভাবে তুমিও একদিন এই জমিনের ভিতর থেকে বের হয়ে পড়বে وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها জমিন তার ভিতরের বোঝাকে বাইর করে দেবে জমিনের ভিতরে যে বোঝা মানুষ দাপন হয়ে আছে ওটা তাকে বাইর করে দেবে আর মানুষ বলবে কি হইল জমিনের বেআল্লা রব্বাকা ও হালাহা আল্লাহ তারা জমিনকে হুকুম দিয়েছেন সেজন্য জমিন তার ভিতরের তখন দাফনকৃত সমস্ত মখলুককে বাইরে ফেলাইছে বাইরে উঠাইছে হ্যাঁ, মানে একজন লোক একজন লোককে খুন করছে অন্যায় ভাবে খুন করছে ইসলামের পরে শাহাবাদের জমানায় সফরের মধ্যে ছিলেন একজনকে অন্যায় ভাবে খুন করছে কলমা পড়ার পরেও তাকে খুন করে দিতে পূর্ববর্তী দুশ্মনির কারণে তারপর ওই লোকে ওই লোক মারা গেছে মারা গেছে পর তাকে দাফন করছে সেখানে দাফন করে কতক্ষণ পরে জমিনের ভিতর থেকে লাশ বাইরে পড়ে আর এখানে দাফন করে ওখান থেকে জমিনের ভিতর থেকে লাশ বাইরে পড়ে যেখানে দাফন করে না জমিনের ভিতর থেকে আবার বাইরে হুজুরকে একটা খবর দিচ্ছেন বলে যে গোড়া তো মানুষ অনেক কিছুই করে আল্লাহ তারা তার কুদরতকে জাহের করার জন্য দেখার জন্য দেখাইবার জন্য তোমাদেরকে এই জিনিস দেখাইছেন যে জমিন তার লাশকে গ্রহণ করতেছে না বাইর করে দিয়েছে আমার ভিতরে থাকতে পারবে সমস্ত জমির আসমানে সব কিছু আল্লাহ কুদরতের মধ্যে আল্লাহ চিরকাল যেরকম কুদরতের সঙ্গে আছেন চিরকাল কুদরতের সঙ্গে থাকবে আজও সে কুদরতের সঙ্গে আছে আল্লাহ তারা নবী পাঠাইছেন দাওয়াত দিচ্ছেন দাওয়াতের মেহনতের দ্বারা ইমান জিন্দা হয় মানুষ আল্লাহ চেনে মানুষ আল্লাহর কুদরতকে জানে এবং আল্লাহ জানার ওয়াদার উপরে বিশ্বাস করে ইয়াকিন করে আল্লাহ তারা ওয়াদাকে হাসিল করার জন্য নবীর তরিকায় মেহনত করে আল্লাহ তালার ওয়াদাকে হাসিল করে দুনিয়ার বা দুনিয়াতে নিবে আখড়াতে নিবে আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে বলছেন من عمل صالحا من ذكر أنثى فهو مؤمن যে ব্যক্তি মেয়ে মহিলা হোক আর পুরুষ হোক মেয়ে আমল করবে অর্থাৎ নবীর তরিকায় আল্লাহ তালার হুকুমকে মানবে ইমানের সঙ্গে ভালো কাজ করবে ইমানের সঙ্গে ভালো কাজ অনেক মানুষই করে কিন্তু ভালো ভালো হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তখন যখন ইমানের সঙ্গে হবে যে কেউ নামাজ পড়লে হয়ে যাবে না ইমানের সঙ্গে নামাজ চাই রোজা রাখলেই হবে না ভুকা থাকলেই রোজা হয়ে যায় না ইমানের সঙ্গে من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه হুজুর এখন সবাই নিঃশ্বাস করে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে ইমানের সঙ্গে এবং আল্লাহ তালার আজ সহবের পুরস্কারের আশা নিয়ে আল্লাহ তার পিছনে সব গুণাকে মাফ করে যত ভালো আমলই হোক ইমানের সঙ্গে হইতে হবে ওই ইমান দুনিয়াতে মানুষের দিনের ভিতরে ইমানের জায়গা মুখে ইমানের জায়গা না মুখ তো ইমানের সালমাকে উচ্চারণ করে আর যেগুলি মুলাইকা রহমতুল্লাহ আলী একজন তাবেই উনি বলেন আমি তিরিশ জনের উপরে সাহাবি সাক্ষাৎ পাইছি যারা তাদের যারা তাদের নিজেদের ব্যাপারে মুনাফিক হওয়ার সন্দেহ করতেছিলেন সাহাবি মুনাফেক হওয়ার সঙ্গে যেহেতু দিনের ভিতরে দিনে না তা কাহান যারা আর খান হানজারা জিন্দা রাখবো উনি গিয়ে তবে বলে দোয়াইতে লাগবেন জাহান যারা মুনাফেক হয়ে আর তার উপর বলেন চাই না কি কারণ মানে ওদের মজুরিকে থাকলে একরকম থাকি ঘরে গেলে আরেক রকম অবস্থা হয়ে যায় তো কাজেই হামদুলা মুনাফিক থেকে আর দাবুকে বললেন আমার তো এই একই অবস্থা হুজুর মজলিসে থাকলে একরকম বিমানের অবস্থা থাকে আর ঘরে আসলে যে বাচ্চার সঙ্গে যখন আমার প্রমোদে লাগি তখন আরেক রকম অবস্থা হয়ে যায় তাই আমিও তো মুনাফিকেই দুজন হুজুরের কাছে গেছে আমরা তো মুনাফিক কি হয়েছে করে যে আপনার এখানে থাকেন ইমানের যে চাষিয়ে তার অবস্থা থাকে ঘরে গেলে এরকম থাকে না সান্ত্বনা দিলেন মানে দেখো কখনো কখনো এরকম অবস্থা হয় যেরকম আমার মজলিসে হয় আর ঘরে গেলে যে অবস্থা তোমাদের হয় এতে ইমানের কোনো অসুবিধা নেই তা সত্ত্বেও সাহাবাহিক রাম রবিল্লাহ মাহিন তারপরেও সন্দেহ করতেছেন কি জানি আমার এই শাহাদত অন্তর থেকে হইল কিনা এখন আমার অন্তরের ভেতরে নিপাত রয়ে গেছে মোনাফিকরাও তো হুজুরের মধ্যে হাজির হইয়া এই কথা বলতেছিলেন ইন্না ইন্না নাশহাদু আন্নাকা আন্নাকা রাসূলুল্লাহ قالوا نشهد انك لرسول الله মুনাফিকরা বলতেছিল যে আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহ দেখছেন আল্লাহ তারা কোরআন শরীফে মুনাফিকুন নাজল করলেন إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله যখন মুনাফিকরা আপনার কাছে আসে তখন তারা বলে আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর রসুল আল্লাহ তারাই জানেন যে আপনি আল্লাহ রসুল আল্লাহ সাক্ষ্য দিতেছেন মুনাফিকরা মিথ্যা কথা বলত তারা যে বলতেছে আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহ রসুল মিথ্যা কথা বলতেছে মানুষের অন্তর কখনোই মিথ্যা কথা বলে না মুখ মিথ্যা কথা বলে অন্তর সত্য কথা বলে তো তাদের অন্তরে ইমান নাই মুখে তারা বলতেছে আসাদু আল্লাহ আসাদু আল্লাহ আপনি আল্লাহ রসুন আমরা সাক্ষ্য দিতে আসাদু আল্লাহ কেন রসুন মেরে মহাদান দোস্ত জীবনে কতবার কলমায় সাহায্য পড়ছি প্রত্যেক নামাজে পড়ে থাকি বুকের উপরে হাত রেখে কখনো এই কথাটি চিন্তা করছি এই শাহাদতটি অন্তর অন্তঃস্থল থেকে বের হইল না খালি আমার মুখ থেকেই বের হইতেছে নামাজ তো মনেই নেই ইমাম সাহের পিছনে যা ইমাম সাহ করে আমিও তাই করি কয়লা থেকে এটাও মনে নেয় এদের মধ্যে কি পড়ছি এটাও মনে নেয় শাহাদতের কলমাজে পড়ছি এটাও মনে নেয় প্রত্যেকে পড়িয়ে দেয় আমাদের অবস্থা তো এরকম এই দাওয়াত আর সন্দেহের মেহনত দিনের ভিতরে ইমানকে মজবুত করে দিবে ইমানের দাওয়াত লাগানো শব্দ নেই না ইরাহা আল্লাহ ছাড়া কর্মে বাধা কেউ নেই ভালো মন্দ যত অবস্থায় দুনিয়াতে দেখি এই সমস্ত ভালো মন্দ সব আল্লাহ তালা পক্ষ থেকে সুস্থতা আল্লাহর পক্ষ থেকে অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে অভাব আল্লাহর পক্ষ থেকে ধনী হওয়া এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে সব কিছুই আল্লাহর পক্ষ থেকে কাজেই আল্লাহ তাদেরকে রাজি করো যদি তোমার অবস্থা খারাপ হয় তো আল্লাহ কাছ থেকে এটাকে ভালো করতে পারবে আল্লাহ ছাড়া কেউ করতে পারবে তোমার যদি রোগ হয়ে যায় তো আল্লাহ তোমার কাছে দোয়া করো আল্লাহর কাছে সুস্থ থাকো আজ হেরে বাস না শেফা না শেফা শেফা না ইমাজির আর মৌকাতে দোয়া শিখে আল্লাহর কাছ থেকে কিভাবে নিবে আল্লাহ তালার এটা করো আর আল্লাহর কাছ থেকে না আল্লাহ নাফরমানি করো না যখন তুমি নাফরমানি করবে তো আল্লাহ পাক নারাজ হবে তুমি নারাজ হইলে কাউকে কিছু দাও না যার প্রতি নারাজ তুমি অসন্তুষ্ট তুমি তাকে কিছু দিতে চাও না তা আল্লাহ অসন্তুষ্ট হলে আল্লাহর কাছ থেকে কিভাবে নিবে তুমি আল্লাহকে সন্তুষ্ট করো আল্লাহকে রাজি করো রাজি করার তরিকা বাঁচাই দিচ্ছে আল্লাহকে যে রাজি করবে সে আল্লাহ তার থেকে নেই এই জন্য মেরে মহাজন গোষ্ঠ বুজুর্গ নিজের এই ইয়াকিনকে সহি করা যে আল্লাহ থেকেই সব কিছু হয় মখলুক থেকে কিচ্ছু হয় না মখলুক থেকে কিচ্ছু হয় টাকা থেকে কিচ্ছু হয় এই টাকা তো আমার হাতে আমি ইচ্ছে করলে চেয়ে ফেলে আমি ইচ্ছে করলে এটাকে তুলে ফেলাই আমি ইচ্ছে করলে এটাকে ময়নার মধ্যে ফেলাই দিই টাকা কিছু কোনো প্রতিবাদই করতে পারে না টাকা কোনো প্রতিবাদই করতে পারে না আরে আমাকে কেন ময়নাতে ফেলান আমাকে কেন তুলেতে ফেলে টাকার প্রতিবাদ করার কোনো ক্ষমতা এই টাকা আমার হাজত কি করে পুরা করবে টাকা হাজত পুরা করেন আল্লাহ তারা হাজত পুরা করেন জরুরকে পুরা করেন যখন খুদা লাগে আল্লাহ কাছে চাও আল্লাহর কাছে বলো মানুষের কাছে মখলুকের কাছে নিজের ক্ষুদাকে নিজের অভাবকে কখনোই প্রকাশ করে না তিন দিন যদি কারো উপরে ক্ষুদা আছে খাওয়ার মতো কিছু না পায় আর কারো কাছে কিছু না বলে আল্লাহ তারা তার জন্য এক বছরের হালাল দুধের ইন্তজাম করেছে অনেকে ভুল বুঝে পয়সা আছে খায় না ব্যবস্থা আছে খায় না ওই এক বছরের হালাল রুটি নিব তাদের তিন দিন ভুকা থাকে এটা না আসল কথা হলো আল্লাহ যদি তোমার কোন ব্যবস্থা না করে থাকে তুমি মানুষের কাছে বলো না তিন দিন ক্ষুদার্ত থাকে <coughs> এক বছরের ভাড়া দুদিন ইন্তজাম হবে আল্লাহ করবে যেমন সাহাবাদের জমানায় করছেন একজন সাহাবি ঘরে এসে জিজ্ঞাসা করলেন ঘরে কিছু আছে তো ঘরে তিনি বললেন যে কিছুই নাই খাওয়ার মতো কিছুই আচ্ছা আমি একটু বাইরে থেকে আসছি দরজা সিটকিনি লাগাই দিয়া বলে যে ঘরের মধ্যে যে গাঁটা আছে এটাকে পরিষ্কার করতেছে চুলা আছে যে চুলায় আগুন লাগাইছে কেন বলে প্রতিবেশী যাতে খবর না পায় যে আমাদের ঘরে খাবার দাবার কিছু নাই চুলায় আগুন দিলে ধোঁয়া উঠবে প্রতিবেশী মনে করবে যে আমাদের কাছে খাবার আছে গাঁটা ঘুরাইলে হঠাৎ আওয়াজ হবে প্রতিবেশী মনে করবে কিছু আছে প্রতিবেশীকে নিশ্চিন্ত করার জন্য যে আমাদের ঘরে কিছু আছে আমাদের ঘরে যে ক্ষুধার্ত প্রতিবেশী যেন কোন রূপেই জানতে না পারে চূড়ায় আগুন দিচ্ছে ধোঁয়া উঠছে আর যাতা ঘুরে যেতে খারি যাতা ভগত করে আওয়াজ দিচ্ছে প্রতিবেশী মনে করতেছে যে এদের ঘরে তো খাবার আছে নাইনে গিয়া ধোঁয়া ওঠে ঘুরে কিছুক্ষণ পর স্বামী বাইরে থেকে আসছে দরজা আবার দিচ্ছে দরজা খুঁজতে গেছে দরজা খুঁজার পিছন কিনে দেখে যাতা আপনি আপনি ঘুরতেছে আর আশা করছে চুলার কাছে দেখে যে চুলা ভর্তি হয়ে রয়েছে কাবাব হয়ে গেছে চূড়ার মধ্যে কাবাব তৈরি হয়ে তো ধরার মধ্যে যত পাত্র ছিল সব পাত্র মানে আটা ভরত এরপরে যা তার উপরে পাথর উঠে দিচ্ছে চূড়ার আগুন নিবাই দিচ্ছে হুজুর আকরম সাল্লাহ ইসলামের কাছে যে খবর দিতেন এই জায়গা থেকে আটা বের হতে থাকতো আর যদি চুরা না নেবে এটা কেমন পর্যন্ত এই চুরাতে কাবাব বের হতে থাকতো ওই সাহাবি কোন চিন্তিত হন নাই হায় হায় কত বড় ভুল করলাম না উঠালি ভালো ছিল আটার ব্যাপারই হয়ে যেতাম বলে না না যে আল্লাহ আজ রুজি দিতে আশ্চর্যজনক ভাবে এখন কুদরতের দ্বারা সে আল্লাহ কালো রুজি দিবে আল্লাহ এখন কুদরতের দ্বারাই জমিনের ভিতর থেকে রুজি বের করে মানুষ বের করে আল্লাহ বের করে অত কাদা মাটির মধ্যে বৃষ্টিতে দিয়া মাটি দিয়ে ঢেকে দিচ্ছে অন্ধকারের মধ্যে ঠিক পড়ে আসে অন্ধকারের ভিতরে এই দ্বীপকে ফাটাইয়া তারাকে বের করল আসমান থেকে পানি কে বর্ষণ করল মেঘ উঠায় কোন সরকার আনতে পারবে কোন বৈজ্ঞানিক আনতে পারবে কোন টাকাওয়ালা আনতে পারবে মানে না কেউ পারবে ওই মেঘ কোথা থেকে উঠাইবে না আল্লাহ আল্লাহ জানে ওই মেঘকে আকাশ ভর্তি করে রাখছে মেঘ উঠতেছে মেঘকে উড়ে দিতেন আল্লাহ তারা যেখানে পানির দরকার সেখানে পানি দিতে একজন লোক নিচে দিয়ে হাতে উপরে মাথার উপরে এক টুকরা ম্যাগ ম্যাগের মধ্যে থেকে আওয়াজ শুনতেছে অমুকের বাগানে পানি দেয় যার নাম করলো সে তো অনেক বুজুর্গ লোক হবে নিচ্ছে দেখি কার জমিনে পানি দেয় উপরে মেঘ সে মেঘের নিচে নিচে চলছে পেছনের পাথরের জমিনে যে মেঘ বর্ষিত হইল আর একটা নালা দিয়ে ওই মেঘের পানি চলতে লাগবে তো নালা ধরে ধরে সেও পানি কোন কোন দিকে যায় সেও থাকছে সেগুলোতে নালার শেষ মাথায় একজন লোক সে দেশটা দিয়ে তার জমিনে পানি দিতেছে ওই পানি আমার তারা জিজ্ঞাসা করে ভাই তোমার নাম কি মানে কেন আমার নাম জিজ্ঞাসা করো বলে যে এই পানি যে মেঘের সেই মেঘের মধ্যে আমি এক নাম শুনছি তুমি সেই ব্যক্তি কিনা জানতে চাই নাম বলতে পারো বলে যে হ্যাঁ তোমার নামই শুনছি তা আমাকে বলো তুমি কি করো কি আমল করো এই কথা জিজ্ঞাসা করে তুমি কয় টাকার মালিক কতখানি জমিনের মালিক বায়না জিজ্ঞাসা করে যে তুমি কি আমল করো মানে ভাই তেমন কিছু তো না এই জমিনে যা কিছু হয় এই জমিনে তিন ভাগ করি এক ভাগ গরিব মিসকিনের হক হিসেবে দিয়ে দিই এখান থেকেই আর এক ভাগ ঘর ভাড়াদের হক হিসেবে ঘরে পাঠাই দিই আর এক ভাগ এই জমিনের মধ্যেই লাগাই দিই এই আমলই করি মানে হ্যাঁ যেহেতু হক হকওয়ালাদের হক পরিশোধ করতেছ আল্লাহ তালার হুকুম হক হকওয়ালাকে হক দাও আল্লাহ তালার হুকুম পুরো হইতেছে এই জন্য ম্যাচে হুকুম হইতেছে তোমার বাগানে পানি দেওয়ার জন্য মেরে মহতারাম দোস্তা বুঝব যখন আল্লাহ তালার হুকুম দুনিয়াতে জিন্দা হবে কিন্তু আল্লাহ তালার হুকুম জিন্দা হওয়ার জন্য জরুরি হলো ইয়াকিন আল্লাহ তালার উপরে ইমান আল্লাহ তালার উপরে আল্লাহ কর আল্লাহ ছাড়া বাপের কেউ নাই আল্লাহ ছাড়া কর্মীওয়ালা কেউ নাই আল্লাহ ছাড়া হেফাজত করেওয়ালা কেউ নাই আল্লাহ ছাড়া ইজ্জত দেওয়ালা কেউ আল্লাহ যদি চান তো ফেরা কোপ্তার মধ্যে ইজ্জত দিয়ে দিবে আল্লাহ ইজ্জত দেওয়ার জন্য কোন শাহী পোশাকের মুখাপেক্ষি নন আল্লাহ ইজ্জত দেওয়ার জন্য ঘর বাড়ির মুখাপেক্ষি নন আল্লাহ ইজ্জত দেওয়ার জন্য কোন দল বলের মুখাপেক্ষি নন আল্লাহ ইজ্জত শক্তিশালী হওয়াও কোন আল্লাহ তারা আল্লাহ তারা এটাও মুখাপেক্ষি নন যে যাকে ইজ্জত দিল সে কোন শক্তিশালী হোক আরবের মরুভূমির লোক যাদেরকে দুনিয়াবাসী চিনত না সাহাবা রাজ্লা তারা ওই মরুভূমিতে বাসকারী লোক দুনিয়াবাসী কেউ চিনত না তারা রোম পারস্যের বিশাল সাম্রাজ্য মানে তাদের ভয়ে তারা সবসময় কম্পমান থাকে হুজুর এখন যখন মিনাতে প্রথম প্রথম দাওয়াত দিতেছিলেন মোটকার জিন্দিগিতে কবিরাজ আছে সে বললেন যে আমরা যদি এমন দিন নিয়ে আসে তোমাদের জীবনে যেদিন রোম পালছে শাহজাদা শাহজাদিয়া তোমাদের ঘরে গোলাম বান্ধি হয়ে আসে সেদিন কি তোমার আল্লাহ তোরা তসবি তাহমিদ পড়বে একজনের মুখের উপরে হাত হবে কল্পনা এমন কথা মুখে উচ্চারণ করেন না যদি রোম পারস্যের সম্রাটরা এই কথা শুনতে পায় যে আমরা এমন স্বপ্ন দেখতেছি তাহলে আমাদেরকে ভবিষ্যৎ করে রোম থেকে যারা এত ভয় পায় মহাদারাম দোস্তা দীর্ঘ যুদ্ধের সময় আসল পাথর ভাঙতেছেন আর চারিদিকে আলো ছিটায় পড়তেছে সাহাবারা তকবির দিতেছেন রসুল্লাহ বললেন আমাদের মিশরের সমস্ত সহকারী দেখান বলতেছেন দোয়া করেন আল্লাহ যেন যেন এই মিশর মাসের উপরে আমাদেরকে বিজয় দান করেন শুধু দোয়া করলেন সাহাবারা আমি যারা অবিশ্বাস করলো তারা বললো এতে ভাত নাই ক্ষুদার দ্বারায় তাকে পাথর বাঁধছে শীতের কাপড় নেই শীতে ঠকঠক করে কাঁপে দুশ্মনের ভয়ে পাথর ভাঙে খন্দ খোদাই করতেছে আর উনি মিশর বিজয়ের স্বপ্ন দেখাইছে তারা এটাকে স্বপ্নই মনে করছে কিন্তু তাদের দিনের ভিতরে এখিন পয়দা হয়ে গেছে তারা বলে এতেই হবে এতেই হবে আরেক বাড়িতে সবাই বলতে বলে রোমের সমস্ত শহরগুলি দেখাই দিয়েছেন আল্লাহ তারা সাহাবাহ দোয়া করেন রোমও যেন আল্লাহ তারা আমাদেরকে রোমের উপরেও যেন বিজয় দান করেন আরেকবারে যেতে পারস্যের সমস্ত শহরগুলি দেখাই দিতে দোয়া করেন যেন এই পারস্যের উপরে আমাদেরকে বিজয় দান করেন মুনাফিকরা বলতেছে যাদের দিলে এটিম নাই তারা তাদের পেটে পাত্র মানছে খাওয়ার অভাবে কাপড় শীতের অভাবে কাপড় নাই থকটক করে আর দুশ্মনের ভয়ে খন্ড খোদাই করতেছে আর উনি এই সমস্ত লোকদেরকে রোগ পারস্য বিজয়ের স্বপ্ন দেখাইতেছে একজন সাহায্য বললেন সাহাবি বললেন ইরা শহরের নাম শুনছো দেখছ বলেন না দেখি নাই নাম শুনছি পারস্যের একটা শহর মানে আমি যে আল্লাহ তারা যেন দেখাই দিয়েছেন যে হীরা শহরকে তোমরা জয় করতেছ আর হীরা শহরের সরকারের মেয়ে সাদা খত্তরের উপরে কালো চাদরে আবৃত হইয়া আত্মসমর্পণ করার জন্য আসতে ওই সাহাবি বলেন ইয়ার সুরল্লাহ আমাকে দিয়ে দেন চিন্তা করেন এরকম এটিন হলে এরকম কথা বলে এরকম বিশ্বাস হলে এরকম কথা বলে ওদের বলেন দিয়ে দিলাম তোমাকে ওই সাহাবি বলেন সেই হীরা শহর যে সমস্ত সাহাবাদের জমা জয় করছে আমিও তাদের মধ্যে ছিলাম আমার আর কোন কাম নাই সবাই তো গণিমতের মাল একত্র করতেছে আমি ওই রাস্তার উপরে দেওয়া বুঝে দিচ্ছি দেখলাম হুদুর আসম সাল্লাহ আসম যা যা বলছিলেন যেরকম বলছিলেন ঠিক ওরকমই সাদা খত করে তারা কারো তাদের আবৃত আমি দৌড়ে দেয়া ওই খত্তরের বেগম ধরে ঘটনা দিলাম যে খত্তর এবং খত্তরের পিছনে পিঠ পিঠে যে আরোহী মানে এটা সব আমার আমরা বলেন আরে এখনো গণির মতন মাল বন্টন হয় নাই তুমি ঘোষণা কি করে দাও সব আমিরের কাছে আমি এর কাছে ধরে দেয় আপনি বলেন তুমি এই কাজ কেমনি করলাম বলে এটা তো আমাকে রসুল্লাহ সেটা মৈদিনই দিয়ে দিচ্ছেন যেদিন তিনি এই শহর জয় হইবার সুসংবাদ দিয়েছিলেন রেখে সাক্ষী আছে তো মজুদের মধ্যে দু চারজন সাক্ষী তো পাওয়াই যায় মধ্যে আমরা সাক্ষী আছি ওই সাহাবিকে দিয়ে দিচ্ছি যাও রসুল্লাহ শেষের দিকে তার কথা নিয়ে দেয়া নিজের তাবুর মধ্যে ঢুকে তাবুর দরকার উপরে নিজে পাহারা হিসেবে বুঝে দিচ্ছে কারণ ওই শহরের সর্দারের মেয়ে এটা তো সরকারের জন্য তার বংশের জন্য বড় বিদ্যুতির বিচার তো তার ভাইরা একটা সঙ্গে দৌড়াদৌড়ি করে আমাদের বোনকে ছাড়া দেওয়া এত দিব যেহেতু আঙ্গুল পাঁচবার দেখেছে কত হয় পাঁচবার দেখেছে কত হয় হ্যাঁ আর দশবার দেখাইলে দশবার দেখাইছে এক পরেও কম নিব না সর্দার পয়সার আছে মেয়ে যেহেতু বোকালো একশো টাকা মোটে পায় তাড়াতাড়ি বিয়ে করে দেবে আর লোকজন এসে কয়ে হ্যাঁ নিয়ে এই তো অল্প পয়সা দিয়ে দিলা আরে তুমি লাখ চাইলেও তো দিত পাঁচ কি করবো আমি তো একশো উপরে বনাই জানি না অমনি কম আল্লাহ তারা দুনিয়াকে উঁচা করে দিচ্ছে সে আমার পর্যন্ত জন্য উঁচা হয়ে থাকবে বেলাল হালসি রবি একজন কোরাইশি গোলাম তাকে ইজ্জত দিতে আল্লাহ তারা আর কোমরের মতো আর কোমর মতো কি বলতেছে সেজিদু না দিলাম আমাদের সর্দার বিলাল যে বিলালকে গলায় রশি বেঙ্গা চানের মতো হেসে সেদিনে কোটি করিতে ফিরতেছে বাচ্চারা একদিন বিলালের অবস্থা এই ছিল রাজভর সবাই মিরা মারতে দেখে সমস্ত শরীরটা দশ জনের মেয়েরা তাকে চাবুক মারতে শরীরে থাকে আর দিনের বেলা গরম রোদের উপরে ছয় দিয়া গরম বালুর উপরে ছয় দিয়া বুকের উপরে ফাড়ি পাথর চাপা দিয়ে দিচ্ছে আর ওই অবস্থায় বলছে আহাত আহাত আহাত আর ওই সমস্ত মক্কার লোকেরা তাকে বলতেছে বেলাল আহাত আহাত আর কত কতকাল এইভাবে মরবি কিন্তু হজরত বেলাল নদীবাতে আমার একই কথা আহাত আল্লাহ তালাই গরম বালুর উপর থেকে উঠাইয়া বুকের ভারি পাথর ছাড়াইয়া আল্লাহ তালা সর্দার বানাই দিতে সঙ্গে দিলাম কি লাগছে আল্লাহ না টাকা লাগছে না পয়সা লাগছে না আমির লাগছে না কিছু লাগছে না পোশাক লাগছে না খাবার লাগছে কিছুই লাগে না একজন হাবুসি লোক যার ঠোঁট মোটা চেহারা কালো দেখতে সুন্দর নয় লকব হয়ে গেছে মহাজেন ওরা সুরিন্দা আল্লাহ রসুরের মহাজেন কেমন পর্যন্ত যেন মানুষের কাছে তার পরিচয় আল্লাহ রসুরের মহাজেন আসমান মানা বলতেছে আজ আজানের আওয়াজ শোনা যায় নাই কি বেলাল আজান দেয় নাই কারণ বেলালের প্রতিদিনের আজানের আওয়াজ আসমান মালা রাখছে মেরে মহতারাম দোস্তা বুজুর্গম আওয়াজ পৌঁছাইতেও আল্লাহ তালার মাইক লাগে না আমার খাওয়া খাই চিল্লাই শোনা যায় না শোনা যায় না শোনা যায় না মেরে মহতারাম দোস্তা বুজুর্গম হজরত বিলালের জমিনের আওয়াজ আসমান বানারা শুনতেছে কোন মাইক দিয়া কিছুই লাগে নাই মিনাজে রসুল্লাহ সরুল্লাহ খুদবা দিতেছেন সাহাবারা বলেন আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে বসেছিলাম নিজ নিজ অবস্থান থেকে আমরা রসুল্লাহ আসলামের খুদবা শুনতেছিলাম আমরা একত্র হইনি হুজুরের কাছে বসি আওয়াজ শোনার জন্য আওয়াজ প্রত্যেকের কানে কে পৌঁছায় দিতে আল্লাহ পৌঁছায় দিচ্ছে আর দমর রাজিয়াল্লাহ খুদবা দেওয়ার সময় বদ্যুতনিয়া সারিয়াসের জবান হে সারিয়া পাহাড়ের দিকে স্থিত করো খুদবা শুনলে ওনারা মদিনায় বৈশা বলে অমরের আচরণও এরকম আশ্চর্য লাগে কিছুই বুঝি না আমরা এখানে কোথায় সারিয়া কোথায় পাহাড় খুদবার মধ্যে আগে এর কোন কোনো সম্পর্ক নাই ইয়াসা আর কি অর্থ সবাই কল্পনা কল্পনা করে যে এটা তোমার কেন এই কথা বললেন কিন্তু কারো সাহস নাই তোমরকে জিজ্ঞাসা করবে অমর বাপরে বাপ অমরকে জিজ্ঞাসা করার যাত্রা বুকের ব্যথা হবে না একজনে মনে যে ঠিক আছে তোমাদের কাছে ভয় লাগে আমি যে জিজ্ঞাসা করে আমিরুল এরকম হয় লোকেরা নিয়ে একে অপরের সঙ্গে আলোচনা করে তারা বিভিন্ন কথা বলে আপনার এই সমস্ত আচরণের কোনো অর্থ ধারা বুঝে না আর তোমার বলেন আমি যখন খোঁজবা জিতেছিলাম তো আমার সামনে চারিয়ার ওই যুদ্ধের ময়দান পরিষ্কার হয়ে গেছে আমি দেখতেছিলাম তারা চতুর্দিক থেকে ঘেরাও হয়ে যেতেছে দুশ্মনের এই জন্য আমি অনিচ্ছাকৃতভাবে আমার মুখ দিয়ে এই কথা বের হয়ে গেছে চারিয়া চারিদিক থেকে তোমাদেরকে দুশ্মন ঘেরাও করে নেবে তোমরা পাহাড়ের দিকে চেপে যাও অন্তত পক্ষে পিছন দিক থেকে দুশ্মন আক্রমণ করতে পারবে না তোমরা যথেষ্ট হবে এই জন্য আমার এই কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেছে অনিচ্ছাকৃত ভাবে পাহাড় তোমার যে যুদ্ধের ময়দান থেকে একজন আসছে যুদ্ধের খবর নিয়ে মানে যে আমরা শুক্রবার দিন খুঁজবার সময় জুমার সময় ছিল দুশ্মনের মোকাবেলায় ছিলাম হঠাৎ আমরা আমিরুল মমিনিন আওয়াজ শুনলাম উনি বলতেছেন আমাদের সে পাহাড়ের দিকে আশ্রয় নিতে তা আমরা ওই দিকে আশ্রয় নিয়ে নিলাম চোদ্দশ পরাজিত হলে আমরা জয়যুক্ত হইলাম কিছু দেখাইবার জন্য এখন তো বৈজ্ঞানিক কত রকম কত কিছু আবিষ্কার করছে আর সারা দুনিয়া না আছে এগুলি দিয়া এখানে বসে বসে দুনিয়া দেখে আমেরিকা দেখে অস্ট্রেলিয়া দেখে সারা যে দেখে পরে দেখে নেই দিয়েছে কিন্তু আচরিতের মধ্যে এটা জেলের মধ্যে ডুবে রাখি যেন দুনিয়াটাকে জেলের মধ্যে ডুবে রাখি এই সমস্ত যন্ত্রপাতির আর এই সমস্ত জিনিসের কোন প্রয়োজন নাই আল্লাহ আপনার বাচ্চা যারা মহাজরিন যে মহাজরিনদের দেশে আশ্রয় দিছিল সে যখন ইন্তেকাল করলো মাজাসি তো রসুল্লাহ সাল্লাহাম মক্কায় বসে খবর দিয়ে দিলেন মদিনাতে বসে যে তোমাদের ভাই নাজাসি ইন্তেকাল করবে আসর তার জানাজা পড়ি রসুল্লাহ শেষের জন্য নাজাসির জানাজা পর্যন্ত সমস্ত আড়াইটি আল্লাহ দূর করেছে মেরা মহতারাম দোস্তা বুজুর্গ আল্লাহ তালার সৃষ্টি যেরকম খুঁজি এরকম সৃষ্টি যে لقد خلقنا الإنسان في أحسن تقويم দেখলে মায়া লাগে মহব্বত লাগে এমন সুন্দর চেহারা কারা কে আবিষ্কার করলো কোন কোন বৈজ্ঞানিক কোন কারণে আবিষ্কার করছে কোন ফেরাউনে আবিষ্কার করছে কোন নম্রুদে আবিষ্কার করছে মানে না নম্রুদের চেহারাও ফেরাউনের চেহারাও মানে কেমন আনে বলা সমগ্র মানব জাতির চেহারা আল্লাহ তারা সৃষ্টি করছেন আল্লাহ তারা আসছেন আল্লাহ বানাইছেন চোখটা এখানে দিলে সুন্দর হবে যে আবার কারো চোখ এরকম বানাইছে বলে কাজল মাথা চোখ কারো চোখ হরিণের চোখের মতন যারটা বানাইলে নেই আবার কামাইয়া দিয়া হরিণের চোখের মতন বানায় আর যত কিছুই করেন আসল পিয়ার নকল নকলের মতো নকল পিয়ার আসলের মতো হয় আসলটা তো আল্লাহ বানিয়েছে আল্লাহ কোন জিনিসের মোকাবিক মেরে মহাম দোষটা বুঝব সৃষ্টি আল্লাহ চালান আরে ঘোড়ার মুখ দিয়ে এরকম হইতে এটা কে বানাইছে আল্লাহ বানাইছে না কোন বৈজ্ঞানিক আয়কে দিচ্ছে বাদি আসলাম জমিন আসমানের সমস্ত সৃষ্টি বিনা নমুনাতে সৃষ্টি করছে কোন নমুনা দিতে সৃষ্টি করে নাই বিনা নমুনাতে সৃষ্টি করছে মানুষ কিছু বানাইতে হলে তো আগে এদের নমুনা দেখে ওটা দেখতে দেখতে আঁকে ওটা দেখতে দেখতে বানায় রান্না করার বানাইবার জন্য কোন নমুনার প্রয়োজন হয়নি না আরবের লোকদেরকে যাদেরকে কেউ চিনত না কেউ জানত না মরুভূমিতে ঘুরে বেড়াইত মেরে মহতরাম দোস্তা রুব মরুতের যেখানে পানি সেখানে কিছুদিন বসতি স্থাপন করে থাকত পানি শেষ তো বড় যে ঘর বাড়ি কাঁধে লইয়া আবার পানি চড়াচ্ছে মেরে মহদান দশটা বুর্গ উঠবকুলি চড়াইয়া যাদের জীবন ধারণ হইত আর তোমার ইবনে খাত্তাব রাজিয়াল্লাহ রানহু ইসলামের পরে আমিরুল মমিন হওয়ার পরে একদিন মিম্বরের রূপে দাঁড়াইয়া বলতেছেন লোকেরা শোনো অমর ইবনে খাত্তাবকে তোমরা জানো কি অমর ইবনে খাত্তাব হলো ওই ব্যক্তি যেটার খালাদের বকরি চড়াইত এক মুক্তি কিসমিসের বিনিময়ে এ কথা বলে মিম্বর থেকে নেমে গেছে আর কোনো কথা নেই একজন লোক পিঠে বেরিয়ে গেছে মানে আমিরুল মমিন মেম্বারে খাওয়া হইয়া এরকম এইটুক কথা বলার কি প্রয়োজন দেখা দিল মানে আমার মন বলতেছিল নষ্ট করতেছিল এই কথা ইতিহাস আমিরুল তোর মধ্যে কে সে সবচেয়ে বড় সবার উপরে সবাই তোমাকে মানে তো আমি আমার নকশাকে একটা শিক্ষা দিবার জন্য এই মেম্বারে দাঁড়ায় নিজের পরিচয় দিলাম মহাগ্রাম দোস্ত ইজ্জত করলে পূজা দেয় মানুষ প্রশংসা করলে ফুলে যায় মনে করে সত্যি সত্যি বুঝি আমি এরকম সত্যি সত্যি আমি এরকম নই সবাই মিলে বাচ্চাকে সালাম দিতেছে একজন ঠ্যাং নাম্বার লম্বা করে বসে দিচ্ছে সব বন্ধুরা হাত গুটায়া লোকেরা বলে পাও গুটা বাচ্চা আইতেছে তোরা হয়ে দাঁড়া কোনো কথাই বলে না চোখ বন্ধ করে যেমনি আসলেন এমনি বাচ্চার কাছে খবর গেছে মানে আপনার দেশে এমন লোক আছে যে আপনাকে সম্মান করে না অবলম্বা করে বসে রয়েছে হাত গুটাইয়া চোখ বন্ধ করে এত পড়ার পরেও সে পাও গুটায় না বাচ্চাটা বড় আশ্চর্যের ব্যাপার আমার রাজ্যে বাস করে আমাকে সম্মান করে না দেখতে হয় লোকটা কেমন দিক থেকে হাত দুইটা বেঁধে রাখছে পাওটা লম্বা করে রাখছে চোখটা বন্ধ করে রাখছে বাচ্চা জিজ্ঞেস করে এই মিয়া কবে থেকে ঠ্যাং লম্বা করা শিখছ তো লোকটা তো বন্ধ রাখেই বলে যেদিন থেকে হাত গুটাইছি সেদিন থেকে ঠ্যাং লম্বা করে দিচ্ছি বাদশাহ মনে করছে আমার আমাদের চিনে না সেজন্য এরকম কথা করছে বাদশাহ মনে আমাকে চিনা তো রবি বলতেছে খুব চিনি ভালো করে চিনি বাদশাহ মনে করছেন মাথায় কোনো দোষ আছে মনে হয় মানে বলো দেখি আমি কে তো বলতেছে আপনি হলেন সে ব্যক্তি যে এক ফোটা নাপাক পানি থেকে ছিটকে উঠে আপাদ সমস্ত নাপাকি নিয়ে নিয়ে ঘুরতেছেন অতি পোকা মাকড়ের খোরাকে পরিণত হবেন আপনি সেই ব্যক্তি বাচ্চা শুনে বলে যে হ্যাঁ এই লোকটাই আমাকে চিনছে আর এই যত লোক আমাকে সম্মান করে আমার প্রশংসা করে কেউ আমাকে চিনে নাই আসল তো আমি সেই অহংকার করো কেন তুমি জমিনের উপর কেন অহংকার করো কোথায় যাইবা তুমি কি অহংকারের চোটে আসমান পর্যন্ত উঠে যেতে পারবা আসমান পর্যন্ত তুমি উঠতে পাহাড়ের চূড়া পর্যন্ত তুমি উঠতে পারবে অহংকার কিসের জন্য ওই মনে মনে অহংকার নিজেকে বড় মনে করে নিজেকে একটা কিছু মনে করে সব দিকে মেহনত করতে করতে মুরব্বী হয়ে গেছি এখন আমি আমাকে বড় মনে করতে শুরু করছি সবাই সালাম দেয় সবাই তার মুরব্বী মুরব্বী আমিও মনে করতেছি আমি বুঝি মুরব্বী হয়ে গেছি আসলে আমার হাতি করতে এই কারণ আল্লাহর সামনে খাড়া হতে হবে আল্লাহ কুদ্দুর মুরব্বী আমি হয়েছি এটা আল্লাহ খবর নিবে কত বড় মুরব্বী হয়েছিল তুমি আল্লাহ তালা মেহরবানি করা দোষ গুণা সব আপন পর্দা দ্বারা ঢেকে রাখছেন বোঝা আজ বাহাদুরি করতেছি বড়াই করতেছি যদি আল্লাহ তার পর্দাকে সরাই দেয় কেউ মুখের উপরে থুতু দিতেও রাজি হবে না ঠিক আল্লাহ তালার ইহসান আল্লাহ তালার দয়া আল্লাহ তালার মেহরবানি মেরে মহতারাম দোস্তা সাহাবাদেরকে আল্লাহ তালা সত্যিকারী ইজ্জত আর সম্মান দিয়েছিলেন আর সমর রাজিল্লা তালু ফাটা কর্তা ছিড়া কর্তা দুটা কাঁধে আর লুঙ্গি উঠাইয়া পানি পার হইতেছেন উটের লেগাম এক হাতে ধরে রাখতেন মুসলিম বাহিনীর সেনাপতি হজরত আবু ওবাইবা উনি বলতেছেন আমিউল মমিনিন আপনার এই বেশভূষা মাথার চান্দি রোদে টকটক করতেছে মাথায় খারাপ টুপিও নাই পরনের কাপড় ময়দা হয়ে গেছে ছিঁড়ে গেছে এভাবে আপনি দুটা চাঁদে দেওয়া পানি পার হইলেন হায় হায় এখানকার লোকেরা তো অত্যন্ত ভালো পোশাক পরে ভালো খায় ভালো ভালো ঘর বাড়িতে থাকে আজ তো তাদের সামনে আমাদের বড় বিজ্ঞপ্তি হয়ে গেল তোমার বেতরে চানো বুকের মধ্যে এক খুঁটা মারলেন আর বললেন আবু বেদা তুমি ছাড়া আর কেউ যদি এই কথা বলত তা আমি এমন তাকে শাস্তি দিতাম যে কেমন পর্যন্ত উম্মদে মোহাম্মদের জন্য শিক্ষণীয় বিষয় হইত হ্যাঁ আবু বাইদা আমাদেরকে আমরা আসলে একমাত্র ইসলাম আর দিন দিয়ে ইজ্জত দিচ্ছে যদি আমরা ইসলাম আর দিন ছাড়া আর কোন জিনিসের দ্বারা ইজ্জত তালাশ করি তো আল্লাহ তারা আমাদেরকে আবার সেই উঠবুকি চড়ানোর কাজে মরুভূমিতে মরুতারি বানায় দেওয়ার আল্লাহ তালার কাছে কোন কঠিন বিষয় কে চিনতো অমরকে কে চিনতো আবু বকরকে কে জানতো ওসমানকে আলীকে কে জানতো সাহাবারাকে কে জানতো গোজাল হাসিকে আল্লাহ তালা এরকম ক্ষমকে আর জাতিকে ইমান আমাল আর এর দাওয়াত নিয়ে যখন আল্লাহর রাস্তায় তারা বের হলেন তো আল্লাহ তারা তাদেরকে ইজ্জতের সম্মান দিয়েছে যেখানে কোন সাহাবির কবর জানা যায় সেখানে মানুষের ভিড় মানে এখান থেকে একটু বরকত নেই মারা যাওয়ার পরে তাদের কবর থেকে পর্যন্ত বরকত নিতেছে মানুষ মেরে দোষটা দোস্তা বুজুর্গ আল্লাহ রব্বুলিজত এত বড় এক উঁচা কাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের এই উম্মতকে দিছিলেন যে কাজ দ্বারা ইমান জিন্দা হইয়া আল্লাহ পাকের আহকামাত জিন্দা হয়ে দিন জিন্দা হয়ে মেরে মহতারাম দোস্ত এইভাবে আল্লাহ তারা আসমান জমিনের সমস্ত সৃষ্টিকে আমাদের জন্য বাধ্য করতেন যেমন সাহাবাজের জন্য বাধ্য করছেন এটা তো সেই কাজ এই কাজের মধ্যে যে তার যান মারের কোরবানি এবং এই কোরবানির সঙ্গে অগ্রসর হবে এবং ইমানকে ধীরে ধীরে স্থান দিবে এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তালা এটা করবে আল্লাহ রসুলের এটাজ এবং আল্লাহ সারা আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমকে মেনে ধীর মোতাবেক জীবনযাপন করবে খালি এবাদতে নামাজে নয় তার মামলাতে তার মহাসারাতে লেনদেনে কামাই রোজগারে মেরে মহাম দোস্ত এই মেহনতকে পাওয়ার পরে যে এই মেহনতকে ছাড়বে তার কোনো ক্ষতি নেই মানা ইউসুফ সাহাব রহমতুল্লাহ আলী বলছিলেন এ কথা যে তোমাদের তোমার চিল্লা লাগাইছ তোমাদেরকে দুনিয়ার আর কোন কাজের উপযুক্ত ছাড়ি নাই এই কামই তোমাদেরকে করতে হবে এই কাম যদি ছাড়ো তো শেষে এই জন্য মেরে মহাদ দোস্তা আর এ কথার এরাদা আর নিয়োগ চর্চা করতে হবে যে যতদিন বেঁচে থাকবো ততদিন এই কামের সঙ্গে জুড়ে থাকবো মেরে মহতরাম দোষটা বুঝবো এই কামের উঁচু রাজা তরিকা তিন চিন্না লাগায়া বারবার আমরা রাস্তায় ধীরে ধীরে মকামে মেহনত করে করে এই কামকে আমরা শিখতে জানি যেমন অতুল আর নিয়ম মতো আছে সে উসুল নিয়ম মতো যে এই কামকে করবে যান মারের কোরবানির সঙ্গে দুনিয়াকে পিছনে রেখে এই কামকে আগে রেখা এই কামকে করবে আল্লাহ তারা যেমন সাহাবাদের জন্য দুনিয়াকে বাধ্য করছিলেন আল্লাহ তারা কেমন পর্যন্ত যে কাম করবে তার জন্য দুনিয়াটাকে বাধ্য করবে না হলে জোয়া ভিক্ষা করা ছাড়া আর কোন উপায় থাকবে না আজ জোয়া ভিক্ষা হতেছে হুজুর দোয়া করেন দোয়া করেন দোয়া করেন তা না হলে হুজুর বলছিলেন যে আমার উন্মতের মধ্যে এমন লোক আছে যদি আল্লাহকে কসম দেয় আল্লাহ তার কসমকে পুরা করে আল্লাহকে কসম দিতে পারে কে আছে মধ্যে আসছে সে মিথ্যা মিথ্যি আল্লাহকে ওরকম দরজায় পৌঁছে নেয় কিন্তু সে লোক দেখাইবার জন্য আল্লাহকে কসম দেয় আল্লাহ তাকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করবে আর যদি সেই মর্তবাই পৌঁছে থাকে সে যখন আল্লাহকে কসম দেয় তো আল্লাহ তার কসমকে পুরা করে মিল হমুন বাড়া যার মধ্যে একজন হলেন হজরত বাড়া রবি যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছিল মুসলমানরা আহত হয়েছিলেন মুসলমানরা দুই দিন তিন দিন পর্যন্ত যুদ্ধ দেওয়া হইতেছিল না হাজর বড়া রাজিল্লাহ তোমার কাছে এসে বলেন হ্যাঁ বলা হুজুর সাল্লাহাম আপনার সম্পর্কে বলছেন আপনি যদি আল্লাহকে কসম দেন আল্লাহকে কসমকে পুরা করেন আজ আপনি আল্লাহকে কসম দেন যে মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ তারা আর বলা রাজিল্লাহ তোমার বললেন আমি আজ আল্লাহকে কসম দিব তো তিনি বলেন আয় আল্লাহ আপনাকে কসম আজ মুসলমানদেরকে বিজয় দান করে আর পড়াতে শাহাদত দান করে মেরে দোষটা বুঝব কোথায় আমরা কোথায় তারা আল্লাহ যেন আমাদেরকে মেহনত করতে করতে যদি মৃত্যুর কাল পর্যন্ত এই মেহনতের মধ্যে লাগায় রাখেন এই মেহনতের মধ্যে জানমালের কোরবানি চলতে থাকে আল্লাহ এবং আল্লাহ রসুল এই তাহাটার দিনের উপরে গেছেন আল্লাহর উপরে পাশে থাকে তো আল্লাহ অসম্ভব কিছুই নয় যে আল্লাহ তারা একদিন আমাদেরকেও ওই মর্তমায় পৌঁছাই দেন আল্লাহ তারা এটা আল্লাহর জন্য আশ্চর্য কিছুই এই জন্য সবাই চেহারা দিল ইনশা আল্লাহ হিম্মত করে বলেন সে ইনশা আল্লাহ এইখান থেকে নগদ যাদের আপনারা সবাই চিন্তিতা দেনেওয়ালা মোটর ইনকিল্লা লাগানোর জন্য অনেক আগে থেকে আওয়াজ করতেছে এখন থেকে এখান থেকে চার মাসের জন্য আমরা রাস্তায় যাওয়ার জন্য কে কে তৈরি আছেন দাঁড়ান দেখে নিজের জায়গায় বাচ্চা দাদা তারা বুবুর করবেন